ঋণ করে কোরবানি করলে তা হবে কি হ্যাঁ কোরবানি হয়ে যাবে যদি আপনি ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য থাকে তবে মানে এটি উত্তম নয় এটা উত্তম নয় কারণ হচ্ছে ঋণ অত্যন্ত ভারী জিনিস কথা বুঝতে পেরেছেন ঋণ আমরা অনেকেই অনেককে দেখা যায় যে ঋণ করার পরে দিব্যি রাস্তা রাস্তায় ঘুরতেছে মানে এক একটা পোশাক কাপড় চোপড়ের মানে পুরা কাপড় চোপড় গায়ের মধ্যে যা আছে হাতের গড়ি চশমা সবটাই মূলত ঋণের আর তিনি খুব দিব্যি ঘুরতেছেন এটি একেবারে খারাপ কাজ খেয়াল রাখবেন ঋণ করে এই সমস্ত কাজ করবেন না অত্যন্ত ভয়ঙ্কর একটা ভারী জিনিস ফলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলতেছেন যে ব্যক্তি শাহাদাত বরণ করলো আল্লাহ রাস্তায় শুধু ঋণের কারণে তার শাহাদাতটুকু কবল হবে না বুঝতে পেরেছেন কত ভারী জিনিস সুতরাং খবরদার অনেকে দেখা যায় যে ঋণ করাটা মনে তার একটা অভ্যাসে পরিণত হয়েছে এবং বহু লোককে আমি দেখেছি কতজন থেকে ঋণ করেছে তিনি নিজেও বলতে পারবেন না যেখানে যায় সেখানে ঋণ করে ঋণ করাটা হচ্ছে একটা একটা মানে অনেকটা মনে হচ্ছে যেন একটা ফ্যাশনের মতো অনেকটা খবরদার এই কাজগুলো করবেন না এগুলো আমাদের দিন কিভাবে এগুলো বুঝিয়ে দিবেন মানুষের হক বুঝাতে পারবেন না সে বিপদ হয়ে যাবে ঋণ করে কোরবানি করার দরকার নেই আপনি কেন কোরবানি করতে যাবেন আমার তো প্রয়োজন নেই হ্যাঁ যদি কোনো কারণে এখন এই মুহূর্তে মানে এই সময় আপনার কাছে টাকা নেই হতে পারে না কোনো কারণে হয়তো টাকা এই মুহূর্তে নেই কিন্তু আপনার কাছে টাকা মানে ম্যানেজ করার মতো ব্যবস্থা আছে সব আছে হতে পারে যে ব্যাংকে টাকা আছে এখন উঠাতে পারতেছেন না ব্যাংক বন্ধ হয়ে গেছে তখন ঋণ করতে পারেন কথা কি বুঝতে পেরেছি তো এক্ষেত্রে আপনার জন্য ঋণ নেওয়া যায় রয়েছে